জাবির ইবন আবদুল্লাহ রদুল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে একটি যুদ্ধে শরিক হয়েছিলেন তাদের দুপুরের বিশ্রামের সময় হলো এমন একটি উপত্যকায় যাতে কাঁটাদার প্রচুর বৃক্ষ ছিল লোকেরা কাঁটাদার বৃক্ষরাজির ছায়ায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ল আর নাবি সাল্লাহ সাল্লাম একটি বৃক্ষের নিচে অবতরণ করেন এবং একটি বৃক্ষে তার তরবারি ঝুলিয়ে সেখানে ঘুমিয়ে পড়েন তিনি জেগে উঠলেন এবং হঠাৎ তার পার্শ্বে দেখতে পেলেন যে জনৈক ব্যক্তি অথচ তিনি তার ব্যাপারে টের পাননি তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তিটি হঠাৎ আমার তরবারিটি উঁচিয়ে বলল কে তোমাকে আমার হতে রক্ষা করবে আমি বললাম আল্লাহ তখন সে ব্যক্তি তলোয়ারটি খাপে রেখে দিল আর এই সে ব্যক্তি এখনও বসা কিন্তু তিনি তার কোনো প্রতিশোধ নেননি